আজ বাংলাদেশের গান গাইব মোরা চলো বাংলার গান গাই আজ বাংলাদেশের গান গাইব মোরা চলো বাংলার গান গাই আজ বাংলাদেশের গান গাইব মোরা চলো বাংলার গান সুজলা সুফলা এই নিখিল মাঝে সৃজিলেন প্রভু অতি নিপুণ করে সুজলা সুফলা এই নিখিল মাঝে আলহামদুলিল্লাহ শুকুরি জানাই আজ বাংলাদেশের গান গাইব মোরা চলো বাংলার গান গাই আজ বাংলাদেশের গান গাইব মোরা চলো বাং বাংলাদেশের নাম বুকুচিয়ে মারা গর্ব করি কোরআনের বিধানটা করব কায়েম তাই থাকবে না কোনোখানে হানাহানি সুন্দরে ধরা ধামে বাংলাদেশের নাম বুকুচিয়ে মারা গর্ব করি কোরআনের বিধানটা করব কায়েম তাই থাকবে না কোনোখানে দেশের নাম বুকুচিয়ে মরা গর্ব করি কোরআনের বিধানটা করব কায়েম তাই থাকবে না কোনো খানে হানাহানি কাটবে সকল অমানিসা কাটবে সকল অমানিসা আসলে দিনের বিজয় আসলে দিনের বিজয় আজ বাংলাদেশের গান গাইব মোরা চলো বাংলার গান গাই আজ বাংলাদেশের গান গাইব মোরা চলো বাংলার গান গাই তাজা খুন ঢেলে দিয়ে এনেছিল স্বাধীনতা দেশের জনতার দামাল ছেলে লক্ষ্য খালি করে অর্জিত স্বাধীনতা সে কথাও গেছি ভুলে তাজা কুম ঢেলে দিয়ে এনেছিল স্বাধীনতা দেশের জনতা আর দামাল ছেলে লক্ষ মায়ের বুক খালি করে অর্জিত স্বাধীনতা সে কথাও গেছি ভুলে তাজা খুন ঢেলে দিয়ে এনেছিল স্বাধীনতা দেশের জনতার দামাল ছেলে লক্ষ মায়ের খালি করে অর্জিত স্বাধীনতা সে কথাও গেছি ভুলে শান্তি সুখে ভরবে দেশ শান্তি সুখে ভরবে দেশ সুখের সীমানা না সুখের সীমানা আজ বাংলাদেশের গান গাইব মোরা চলো বাংলার গান গাই আজ বাংলাদেশের গান গাইব মোরা চলো বাংলার গান গাই সৃজিলেন প্রভু অতি নিপুণ করে সুজলা সুফলা এই নিখিল মাঝে সৃজিলেন উজালা সুফলা এই নিখিল মাঝে আলহামদুলিল্লাহ শুকুর জানাই আজ বাংলাদেশের গান গাইব মোরা চলো বাংলার গান গাই আজ বাংলাদেশের গান গাইব মোরা চলো বাংলার গান গাই আজ বাংলাদেশের গান গাইব মোরা চলো বাংলার গান গাই আজ বাংলাদেশের গান গাইব মোরা চলো বাংলা